কিতাবুল বুয়ুর মধ্যে সুদের উপরে আলোচনা সুদের হাকিকত কি সুদ কাকে বলে সুদ ইসলামে কখন হারাম হয়েছে এবং সুদের প্রকার কি সুদ হারাম হওয়ার ইল্লতার কারণ কি কিছু লোক সুদকে হালাল করার জন্য বিভিন্ন যুক্তি দিচ্ছে চাঁদের যুক্তি আর দলিল কি তাদের এই সমস্ত যুক্তির খণ্ডন কি এরপরে বর্তমান দুনিয়াতে সুদি কারবার সবচেয়ে বড় সুদি কারবারিওয়ালা হল সুদি ব্যাংক সুদি ব্যাংকের সাথে মোয়ামালা করা মুসলমানের জন্য তার কি হুকুম বর্তমান আমাদের সমাজে ইসলামী ব্যাংক নামে কতগুলো ব্যাংকের কথা শোনা যায় এই ব্যাংকগুলো কি সুদমুক্ত না সুদযুক্ত এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা এখানে করলে তাইলে এই বাপগুলো যেগুলো দুই একটা এখানে আসতেছে এটা সঠিক ব্যাখ্যা আমাদের সামনে ফুটি উঠবে ইনশাআল্লাহ তালা সুতরাং আমি আজকে আপনাদের সামনে তাহাসুসের ছাত্রসহ কাগজ কলম সাথে রাখিয়া কয়েকটি জরুরি বিষয়ে সুসংক্রান্ত আলোচনা করব আলোচনা কিছুটা লম্বা হইলেও আমি চেষ্টা করব এগুলাকে সংক্ষেপ করার জন্য খুব জরুরি আলোচনা বর্তমান সময়ে তামাম বিশ্ব সুদের সমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছে কি মুসলিম সমাজ কি অমুসলিম সমাজ অনেকে সুদকে চিনে না জানে না সুদের কারবারে ডুবা অনেকে সুদ জানে তারা মনে করে অপারগতা সুদের থেকে বাঁচার কোনো পথ নাই করতেই হবে আবার কিছু সংখ্যক মুসলমান বর্তমান দুনিয়াতে আছে যারা সুদ থেকে বাঁচার চেষ্টা করে বিষয়টিকে যদি আমি বিতর্তিব আলোচনা করতে চাই তাহলে প্রথম আলোচনা হবে সুদ কাকে বলে সুদের মাহিত্য কি এবং কোরআনে করিম সুদের যে হারাম হুকুম বিধান নাজিল করেছেন কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় পৃথিবীর ভিতরে আরব দুনিয়ার ভিতরে কি কি প্রকারের সুদ ছিল এই ব্যাপারে আলোকপাত করতে গেলে প্রথম আলোচনা হয় আমরা সবাই জানা প্রয়োজন সকলের জন্যে কোরআনে সুদ সংক্রান্ত আয়াত কয়টি আছে কোথায় আছে কোরআনের আয়াতগুলো সুদকে যে অভিশাপ দিছে হারাম ঘোষণা দিয়েছে এরপরে আয়াত থেকে মিলাবো আমরা আল্লাহ পাক কখন কোন সময় সুদকে হারাম করলো এবং সুদ বলতে কোরআনের আয়াতে কি অর্থ বুঝায় তাই একটা একটা করে আলোচনা শুরু করতেছি প্রথম আলোচনা হলো তিরিশ পাড়া কোরআন শরীফ তালাশ করলে সুদের আলোচনা কোথায় কোথায় পাওয়া যায় নাম্বার এক সুরায় রুম সুরায় রোম আয়াত নম্বর ত্রিশ সুরায় রোমে আল্লাহ পাক এক আয়াতে বলেছেন ওয়ামা আতাই মিন রিবা লিয়ারবুফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইন্দাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন কিছু অর্থবিদ অর্থশালী লোকদেরকে বলছেন তোমরা কিছু মানুষকে অর্থ সংগ্রহ করার জন্যে আর্থিকভাবে তাদের সহযোগিতা করার জন্যে তাদের অর্থ বৃদ্ধি করার জন্যে তোমরা মাল দিচ্ছ যে সমস্ত মাল দিচ্ছ লিয়ার বুফি আমি নাস অর্থ দিস এই অর্থ দিরা তারা ইনকাম করে মানুষ তাদের আমওয়াল অর্থের ভিতরে অর্থকে বৃদ্ধি করবে মনে রেখো ফালা ইয়ারবু আইন্দাল্লাহ বাহ্যিকভাবে মানুষের হাতে তোমাদের থেকে লোন নিয়া টাকা নিয়া সংখ্যায় অর্থ বৃদ্ধি হইলেও আল্লাহর নিকট তাদের অর্থ বৃদ্ধি হবে না এই আয়াতের ভিতরে ওয়ামা আতাই মিন রিবা রিবা শব্দ আছে আরবিতে রিবা মানে সুদের নাম রিবা বাংলাতে সুদ ইংলিশে বর্তমান আধুনিক ভাষায় হল ইন্টারেস্ট কোরআনে রেবা শব্দ সুরায় রোমের ভিতরে আল্লাহ পাক অবতীর্ণ করছেন তোমরা যে সুদ দাও ওয়ামা আতাই মিন রিবা যে সুদ তোমরা দাও কি কারণে দাও লিয়ারবু ফি আমওয়াল ইন্নাস সুদের ভিত্তিতে টাকা দাও কি কারণে দাও মানুষের তারা টাকা নিয়ে ব্যবসা করে অনেক অর্থ ইনকাম করবে শুনে রাখো জেনে রাখো ফালা ইয়ারবু এন্দাল্লাহ আল্লাহর কাছে কিন্তু এর অর্থ বৃদ্ধি হবে না বাহ্যিকভাবে সংখ্যার মধ্যে বৃদ্ধি হইলেও আল্লাহ এটাকে বৃদ্ধি মনে করে না মোহেকাত বারকাতু বাই অহিমা আল্লাহ পাক এই মালের বরকত উঠাই দেন আর বরকত যদি আল্লাহ উঠাই দেন কোটি কোটি টাকা দিয়েও কয়েক হাজার টাকার উপকার মানুষ লাভ করতে পারে না এটা আলোচনা গতকাল বিস্তারিত বলছি মনে আছে কি এইটা বড় গুরুত্বপূর্ণ কথা কালকে আলোচনা হয়ে গেছে সেটা হলো বর্তমান দুনিয়াতে পুঁজিবাদ অর্থব্যবস্থা বলেন সোশ্যালিজম অর্থব্যবস্থা বলেন সমস্ত বস্তুবাদীরা তারা বলে অর্থ ইনকাম অর্থ বৃদ্ধির অর্থ হইল আমার কাছে এক লাখ টাকা আছে ব্যবসা করিয়া যে কোনো উপায় দুই লাখ টাকা করছি এই দুই লক্ষ টাকা এটা হলো অর্থ বৃদ্ধি হইল টাকার অঙ্কে অর্থ বৃদ্ধি হয় এটা বর্তমান দুনিয়ার সমস্ত বস্তুবাদীদের ধারণা কিন্তু ইসলামের বিধান হইল টাকার অঙ্ক এইটা টাকা বৃদ্ধির কারণ নয় টাকা দিয়ে মানুষ কোনোদিন উপকৃত হতে পারে না যতক্ষণ টাকা ধ্বংস না করবে টাকা খরচ না করবে টাকা হাত ছাড়া না করবে এই টাকা দিয়া এক পয়সার উপকারও মানুষ গ্রহণ করতে পারে না ক্ষুধা লাগলে পিভেজা লাগলে টাকা চাবাই চাবাই খাইলে কিন্তু ক্ষুধা নিবারণ হবে না তাই সত্তাগতভাবে টাকায় মানুষকে উপকার পৌঁছাইতে পারে না টাকা হাত ছাড়া হইতে হয় টাকা আপনার পকেট থেকে দোকানে গেলেই একটা রুটি পাবেন সেই রুটি মুখে দিলে পেটে কিছু পড়বে তাইলে মানুষের হাজত প্রয়োজন নিবরণ হওয়ার দিক দিয়া টাকা পরিমাণে কম হোক প্রয়োজন যদি বেশি নিবিরণ হয় বলতে হবে এটা অর্থ টাকা বেশি আর টাকার অঙ্ক অনেক বড় প্রয়োজন নিবারণ হয় খুব কম সীমিত আকারে তাইলে ইসলাম বলে এটা বেশি অর্থ না এটাই কম অর্থ সুরায় রুমের ভিতরে আল্লাহ পাক বলেন তোমরা সুদি কারবার করিয়া টাকা গুনতেছ যারা সুদের উপর টাকা দাও তারাও সুদ খাও সুদের উপরে টাকা নিয়ে তারা বিজনেস করিয়া তারাও বড় অঙ্কে বিনা পুঁজিতে আরেকজন থেকে টাকা নিয়ে তার পুঁজিতে অর্থ ইনকাম করে উভয়জন খুশি তোমাদের আমওয়ালের ভিতরে বরকত হইতেছে অর্থাৎ বৃদ্ধি হচ্ছে তোমাদের অর্থ ফালা ইয়ারবু আন্দাল্লাহ সুদি কারবার করিয়া সুদদাতা সুদ গ্রহিতা কোনো কেউ এর দ্বারাই উপকার হবে না বরং এটা তোমাদের দংশের কারণ হবে দংশের কারণ হবে এই কথাটা সুরায় রুমের ভিতরে আল্লাহ পাকে সাত করছেন তোমাদের জানার কথা সুরায় রুম হইল কোরআন সুইর ভিতরে সবচেয়ে মাক্কি সুরা এই সুরা কোথায় নাজল হয়েছে মক্কা শরীফে তাহলে দেখা যায় নবী আল ইসলাম মক্কা শরীফ থাকতে হিজরতের আগেই সুরাই রুমের এই আয়াতে রিবা শব্দ ব্যবহার করিয়া রিবার অপকারিতার আলোচনা আল্লাহ পাক করেছেন আমার নবীর কাছে রিবা যে ভালো জিনিস না কল্যাণ বই আনে না এটা মক্কা শরীফের সুরায় রুমে আল্লাহ পাক নাজিল করছেন আমি এদিকে যাইতে চাই না এই আয়াতের তাফসিরের ব্যাপারে মুফাসিনের দুই দল আছে অধিকাংশ মুফাসিনে কেরাম বলছেন সুরায় রুমের ভিতরে রিবা শব্দ যেটা আসছে এটা বর্তমান যাকে সুদ বলি আমরা এই অর্থে ব্যবহৃত হয় নাই বরং ওই যুগে এই আয়াতের ভিতরে নিয়তা নামে একটা বস্তু আছে নেওতার ব্যাপারে নাজিল হয়েছে আয়াতটা এটা উর্দু ভাষা নেওতা আমাদের বাংলাদেশে বিবাহ সাদের ভিতরে গিফট দেয় না গিফট করে না মানুষ বিরাট একটা লোককে গেড়ে বসায় রাখে বিরাট বড় খাতা রাখে সেখানে নোট হয় মেহমান কারা কারা আসলো দুলা দুলনকে কত টাকা কে দিল কি গিফট করলো আর প্রত্যেক গিফটে মনে করে আজকে তার বন্ধুর বিবাহ তার ছেলের বিয়ের মধ্যে আমি এই দিচ্ছি সেই দিচ্ছি স্বর্ণ দিচ্ছি এক মাস পরে আমার ছেলের বিবাহ আসবে তখন আমার বন্ধু আমাকেও এর থেকে আরো বেশি দিবে এইটাকে মূলত নিয়তা বলা হয়েছে বিবাহ সাদী কোনো অনুষ্ঠানে গিফট করা এই উদ্দেশ্যে যাতে আমার যখন অনুষ্ঠান আসবে তখন আমাকে হচ্ছে গিফট করবে এই যে একটা গিফট টু গিফটের বিনিময় এই জাতীয় কারবারকে ইসলাম নাজায়জ করেছেন অথচ আমাদের সমাজে আজকে এটা অহরহ চলতেছে এটা জায়েজ নাই তুমি গিফট দিবা হাদিয়া দেওয়াটা সুন্নত তুমি গিফট দিলে তোমাকেও দিবে না দিলে তো সেই সমাবেশে যাইতে পারবো না লজ্জা লাগবে এইগুলা খুশি মনে গিফট দেওয়া নয় সামাজিক বাধ্যকতার কারণে গিফট দেওয়া হয় অনেক সময় গিফট ছাড়া দাওয়াতে গেলে লজ্জা পাইতে হয় অত গিফট দেওয়াটা হলো মনের খুশির ব্যাপার ঐচ্ছিক সমাজ বাধ্য করতেছে এটা গিফট না এটা একটা গিফটের নামে পঞ্চাশ হাজার টাকার একটা গিফট দিয়া স্বর্ণ দিয়া আমি নিয়ত করতেছি যে বন্ধু আমাকে আমার অনুষ্ঠানের সময় কি দিবে এক লক্ষ টাকার গিফট দিবে এটা এক প্রকারের সুদি লেনদেনের মতো যদিও সুদ নাই এটা এই সুরায় রুমের ভিতরে আল্লাহ পাক এই জাতীয় আরব বিশ্বের মধ্যে এই প্রথা চালু ছিল এই প্রথার ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন যে তোমরা মনে করছো গিফট দিচ্ছ নিচ্ছ অনেক কিছু পাচ্ছ খুশি আনন্দ মনে রাখবা এই জাতীয় গিফট বিনিময় স্বরূপ দেয়া নেওয়ার মধ্যে ফালা ইয়ারবু আন্দাল্লাহ আল্লাহর নিকট এটা তোমার মালে বরকত হবে না এই গিফটের দ্বারায় তুমি লাভবান হইতে পারবা না আরেকদিকে তোমার অনেক কিছু ধ্বংস হয়ে যাবে এই এক দলের মুফাসিনে কারাম আর এক দলের মুহাসিন কেরাম বলছেন যে না রিবা শব্দের অর্থ এখানে সুদি কারবার তবে সুদি কারবারের ব্যাপারে এই আয়াতে হারাম হালাল কোনো কথা আসে নেই কি ভাই আসে নাকি কি বলছেন আল্লাহ ফালা ইয়ারবু তোমরা মনে করো সুদি কারবার করলে তোমরা বিজনেসম্যান হইবা বড় অর্থশালী হইবা মনে রাখবে আল্লাহর দরবারে এই অর্থের কোনো দাম নাই আরও নিচে যাইবা ডাউন হইবা এখানে হারাম নিষেধাজ্ঞা আসেনি তবে সুদের কারবার যে খুব ভালো জিনিস না এটার প্রতি ইঙ্গিত আসতে গিয়ে আসে নাই তাহলে আমরা এই আয়াতটাকে সুদের হারামের আয়াত সুদ যে হারাম এই বিধান সংক্রান্ত আয়াত বলতে পারি না তবে সুদের সুদ যে কল্যাণকর নয় মানব জাতির জন্য অকল্যাণকর বিষয় সুদী কারবার এটা এখানে বুঝে আসছে কথা বুঝছেন না বুঝেননি এরপরে কোরআনে করিমে আরেকটি আয়াত আসছে সুরাতুল নিসা সুরায় নিসার আয়াত একশো একষট্টি নম্বর আয়াত এই আয়াতের একটা বাক্য হইল রিবা ঘটনা হইল সুরাই নিসার এই আয়াতের উপরে সামনে পিছনে বেশ কয়েকটি আয়াতের ভিতরে ইহুদিদের কিছু প্রশ্ন উত্তর নবীর দরবারে এগুলার বিবরণ দেওয়া হচ্ছে নবী আলাই ইসরাত আসলামের কাছে এসে ইহুদিরা বিভিন্ন প্রশ্ন করছেন যারা করছেন এই ব্যাপারে আয়াতের মধ্যে আসছে ওয়া আকজিহিমুর রিবা তারা যে এত শক্ত শক্ত কথা বলে নবীর সামনে আসি এত ধমকে কথা বলে এরা অপরাধী তাদের অপরাধের একটা আলামত হইল আকজিহিমুর রিবা তারা সুদের কারবার করে ইহুদির দল করে কারা করে ওয়াকাত নুহু আনহু অথচ ইহুদি ধর্মের তাওরিদ কিতাবের ভিতরেও সুদি কারবারকে হারাম ঘোষণা করা হয়েছে ইহুদিদের জন্য সুদ হারাম তাদের ধর্মীয় গ্রন্থে হারাম কিন্তু তারা তাদের ধর্মীয় গ্রন্থকে পরিবর্তন করে অপব্যাখ্যা করে সুদি কারবারের ভিতরে তারা সব জড়িত ডুবা আল্লাহ পাক বলেন তাদের তারা অপরাধী আল্লাহ নবীর কাছে আসিয়া এরকম প্রশ্ন উত্তর করা জেরা করা উচিত নয় তারা তো ওই লোক যারা তাদের ধর্মে তাদেরকে মানা নিষেধ করা হয়েছে সুদি কারবার করতে সে নিষেধাজ্ঞাও তারা মানে না তারা সুদি কারবার করে তাকে বলা হয়েছে ইহুদেরকে বলা হয়েছে এটা কয় নম্বর দুই নম্বর আয়াত গেল এটা সুরায় নিসার মধ্যে আসছে কথা বোঝেন নাই এই যে সুরা নিসার মধ্যে যে কথাটা আছে এই আয়াতটার দ্বারা কি বুঝলাম বুঝলাম আল্লাপাক কোরআনের মাধ্যমে ইহুদিদের দোষ মারাত্মক জঘন্য দোষ হিসাবে উল্লেখ করছেন তারা সুদের কারবার করে অথচ ইহুদির জন্য সুদের কারবার নিষিদ্ধ এটা বুঝলাম কিনা বলো তাইলে সুরাই নিসার আয়াতে রিবা শব্দ আসছে আর রিবাটা ইহুদিদের ব্যাপারে অত্যন্ত মারাত্মক গুণা অপরাধ এই হিসাবে এই আয়াতে ব্যক্ত করা হয়েছে এই আয়াত শরীফের মধ্যে কিন্তু মুসলমান নবীর উম্মতের জন্য রিবার কারবার হারাম স্পষ্ট এমন কোনো বিবরণ আসে নাই বোঝো নাই কথা তবে এটা বাস্তব মুসলমানের নবী যখন বলতেছে তোমরা ইহুদি ওই অপরাধী যারা সুদি কারবার করো অথচ তোমাদের ধর্মে এটা না যায় আছে এই কথা বলতে গেলে ডাইরেক্ট না হইলেও ইনডাইরেক্ট এটা বোঝা যায় যেই নবী যেই কোরআনওয়ালা নবী তাদেরকে এই কথা শোনাচ্ছেন তোরা বড় মারাত্মক অপরাধী জঘন্য অপরাধী কারণ তোরা সুদি কারবার করস এইটা বলার অর্থ হইল ইসলামের নবী ইসলাম কোরআনের মধ্যেও সুদ হারাম কথা বোঝা নাই কারণ যদি এমনটা না হইতো তো ইহুদিরা বলতো আমরা সুদি কারবার করি অসুবিধা কোথায় আপনার ধর্মে তো সুদ হালাল এটা বলার সুযোগ ছিল ছিল কি ছিল না যখন ইহুদিদের দোষ প্রকাশ করা হচ্ছে জঘন্য অপরাধ প্রকাশ করা হচ্ছে সুদি কারবার করো তোমরা তোমরা জঘন্য অপরাধী এই কথা যে নবী বলছেন যে কোরআনে বলছে সেই কোরআন আর সেই নবীর ধর্মের মধ্যে কি সুদ হারাম তাইলে আমরা ডাইরেক্ট হারামের আয়াত পাইলাম না ইনডাইরেক্ট হারামের আয়াত পাইলাম এটা কথা বুঝে নিও কিন্তু প্রশ্নের এই আয়াতটা কনসনে অবতীর্ণ হয়েছে এই ব্যাপারে <clears throat> মুবাসিনে কেরাম ডাইরেক্ট স্পষ্ট বলতে পারেন না কোন সনে আয়াতটি নাজেল হয়েছে তবে অধিকাংশ মুফাসরিনরা তাফসির বিশারদগণ বলছেন সৌরায় নিসার এই আয়াতটি অবতীর্ণ হয়েছে চার হিজড়ির পূর্বে চতুর্থ হিজড়ির পূর্বে কারণ মদিনা মোনাওয়ারাতে নবী যখন হিজরত করে গেলেন সেখানে বিরাট বড় ইহুদি বসবাস ছিল ইহুদি বাসিন্দা ছিল তাদের প্রভাব ছিল সব ছিল চার হিজড়িতে অনেক ইহুদিরা বিভিন্ন অগঠন গঠাইয়া মুসলমানের সাথে গাদ্দারি করে করে সন্ধি লঙ্ঘন করে করে অবশ্যই তাদের অপরাধের কারণে তারা মদিনা ছেড়ে চলে যাইতে বাধ্য হয়েছে কথা বোঝা নাই অনেক মানুষ বলে ইসলাম ধর্ম তো বিদর্মীদেরকে সহ্য করে না কারণ মদিনাতে রসুল যাইয়া ইহুদেরকে মদিনাতে বের করে দিয়েছে বিতাড়িত করছে এটা জঘন্য অপবাদ ইসলামের উপরে কিরে জঘন্য অপবাদ আমার নবী একজন ইহুদিকে বিনা কারণে বের করেন নাই তাদের সঙ্গে সন্ধি করেছিলেন মদিনার ভিতরে সহ অবস্থান করে মুসলমানও থাকবে ইহুদিও থাকবে খ্রিস্টান থাকলে তারাও থাকবে সব একসঙ্গে মদিনাতে বসবাস করব। মদিনার উপরে বহিরাগত শত্রু আক্রমণ করলে সবাই ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করব। প্রত্যেকের যান মাল ইজ্জতের নিরাপত্তা মুসলিম সরকার ইসলাম দান করবে সব সন্ধি হয় নাই কিন্তু সন্ধি করিয়া ইহুদিরা গোপনে মিটিং করে আমাকে আমার নবীকে হত্যা করার জন্য তাফসিরের ভিতরে বহু ঘটনা এই ব্যাপারে আসে না নাই কোরআন শরীফের ভিতরে টি পার্টির অনুষ্ঠান করে রসুলকে দাওয়াত দিছেন আপনি কয়েকজন উজির মন্ত্রী মিনিস্টার নিয়ে আসেন বহিরাগত এক মারাত্মক শত্রু নাকি মদিনার উপরে হামলা করবে এখন এটা কেমন করে প্রতিহত করা যায় আমরা তো আপনার সঙ্গে সন্ধিবদ্ধ অঙ্গীকারবদ্ধ তাই একটু পরামর্শ আছে আসুন আমরা একাত্রে বসে পরামর্শ করি এত সুন্দর প্রস্তাব দিয়া নবীজিকে নিলেন আবকর ওমর অনেকের সঙ্গে গেলেন আর ইহুদিদের সামনে সেখানে বসিয়া নাস্তা করতেছে এই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহ নবীকে জানাইলেন হুজুর আপনি বসে রয়েছেন সঙ্গে সঙ্গে উঠে যান পিছন দিকে তাকান এই ইহুদির বাচ্চারা তারা দেয়ালের উপর থেকে বিশাল বড় পাথর নেয়া উপর থেকে আপনার মাথা বরাবর ফেলে আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করতেছে করে নাই আল্লাহ নবী চলে আসছেন তিনি সাহাবি ওহি আল্লাহ পাক ওহির মাদ্রায় জানাই দিয়েছেন পরে সাহাবারও চলে আসছেন আর তাদের ষড়যন্ত্র কামিয়া ভাই নেই যারা সন্ধি করি অঙ্গীকার করি এইভাবে গোপনে সন্ধি অঙ্গীকার লঙ্ঘন করে এটাই ইহুদি চরিত্র আগও ছিল এখনো আছে এবং তারা তাদের এই অপরাধের কারণে কিন্তু মদিনার থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে মুসলমানরা বিতাড়িত করে নাই নিজের পায়ে তারা নিজে কুড়াল মারছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না চার হিজড়িতে অধিকাংশ ইহুদি মদিনার থেকে চলে গেছে আর নবীজির সঙ্গে যে তর্ক বিতর্কে জেরা করতেছে বিভিন্ন ইস্যু নিয়া এই বিষয়টা ওই সময়ের যে সময় পুরা মদিনার ভিতরে ইহুদিদের বিশাল একটা অংশ ছিল আর বিশাল অংশ এটা সন চার হিজড়ির আগে ছিল চার হিজড়ির থেকে আর তারা ছিল না এই ইতিহাসকে সামনে নিয়ে মুফাসিনে কেরাম বলেন সুরাই নিসার উপরোক্ত আয়ারটা সন চার হিজড়ির আগের ঘটনা কথা বুঝে আসে নাই কয়টা গেল কথা দুইটা এবার তিন নম্বর আয়াত কত নম্বর আয়াত এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াতের ব্যাপারে আয়াত নিয়ে হজরত ইমাম বুখারি রহমতুল্লা আলাই আজকে তিনি এখানে তরজিমাতুল বাপ কায়েম করেছেন বোঝেন নাই কথা সেই আয়াতটি হইল সুরায় আল ইমরানের একশো নম্বর আয়াত يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة এই আয়াতটাই আজকে বুখারি শরীফের তেইশ নম্বর বাবের তারজুমা অধ্যায় ইমাম বুখারি আনছেন হে ইমানদারেরা তোমরা চক্রবৃদ্ধিওয়ালা সুদ খাইও না এই আয়াতের আসল অর্থ হইল তোমরা সুদ বর্জন করো খাবে না বিশেষ করে আজ আফ আর মোজাবা চক্রবৃদ্ধিওয়ালা সুদ কথা বোঝেন নাই এটা কনসুরার সুরায় আলী ইমরান স্মরণ রাখবা ভালো করে কোরআনে করিমে আল্লাহ পাক সুদের কারবারকে মুসলমানের জন্য বিশ্বের জন্য যে হারাম করছেন সুদ যে হারাম এটার সুস্পষ্ট প্রথম আয়াত কিন্তু এই আয়াতটি সুরায় আল ইমরানের আমানু ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন মুসলমানদেরকে লা রিবা কঠিন নিষেধাজ্ঞা রিবার কারবার করিও না তাই কোরআনের বাসলি রিবা খাইও না লা তাকুল রিবা এটা আরেক কারণ তাফসির মধ্যে লেখা আছে এখানে তেমন বলার জরুরত নেই কথা বুঝো নাই এই সুদ খায় আমরাও বলি তুমি মিয়া সুদ খাও অর্থাৎ সুদের টাকা খাও কি সুদের টাকা কি চাবাই চাবাই খাওয়া যায় টাকা কি খাদ্যের জিনিস লা তাহাকুল রিবা এটা না বলে আল্লাহ বলতে পারতেন লা তাহুজুর রিবা তোমার রিবা গ্রহণ করিও না সুদ গ্রহণ করিও না আল্লাহ বলে লা তাকুলুর রিবা রিবা খায়ও না কেন বলছেন কোরআনে করিমের একটি একটি আয়াতের ভিতরে অনেক এলেম রাখছেন আল্লাপা বলেন সুদের টাকাকে খাওয়া এই জন্য বলছে কোন একটা জিনিস যেটা খাদ্য মা কুলাত খাওয়া যায় মিষ্টি একটা মিষ্টি আপনার সামনে আর মিষ্টিটা হাতে নিচ্ছেন আপনার বাচ্চা আসিয়া দৌড়ে আসিয়া আপনার হাতে মিষ্টিটা নিতে চাচ্ছে আপনি খেয়াল করেন নাই হঠাৎ করে মিষ্টিটা মুখে দিয়ে খেয়ে ফেলছেন এবার বাচ্চা আসি আপনার সামনে কান্নাকাটি করতেছে আপনার পর দুঃখ আসলো আহা আমার তো এরকম খাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমি না খাইয়ে যে আমার বাচ্চারাই খাওয়াইতাম কত ভালো না হইতো দুঃখ তো আসতেছে বাচ্চা খুব কান্নাকাটি করতেছে কিন্তু প্রশ্ন হইল এখন আপনি যে মিষ্টিটা খেয়ে ফেলছেন এটা কি পেটের থেকে গলার নিচে চলে গেছে এটা কি আবার আপনি বের করে বাচ্চাকে দিতে পারবেন যাহা খাওয়া হয় তাহা পুনরায় আদায় করা যায় না বলেন না যা খেয়ে ফেলছেন বক্ষণ করছেন সেটা কি আবার পুনরায় রিটার্ন করতে পারবেন আল্লাপাক বলেন সুদি কারবার যারা করে তারা সুদ খায় কি অর্থ ওই মিষ্টি যেমন খেয়ে ফেলছে রিটার্ন করতে আর পারে না সুদ সুদখোররা সুদ পাইলে এমন করে পকেটে ঢুকায় এমন পাশান দিল হইয়া যায় পাশের লোক গরিব যদি নাকি মৃত্যুবরণ করে না খাইয়া আর তার জানাজা হচ্ছে না দহন হচ্ছে না কাফনের অভাবে তখনও একটা পয়সা তার পকেট থেকে বের হয় না এই জন্য কোরআন এটাকে কি বলছে বলো লাগুলু সিগায় নিহি আর নিহি উজুবের জন্যে অর্থাৎ কখনো তোমরা সুদের কারবার করতে পারবে না সুদের অর্থ খাইতে পারবে না তাহলে এই আয়ারটা হলো সুস্পষ্ট সুদ হারাম নাজায়েজের সুস্পষ্ট প্রথম আয়াত আয়াত নম্বর কত কোন সুরা সুরা আল ইমরান এখন প্রশ্ন জাগে এই আয়াতটি কখন অবতীর্ণ হয়েছে কনসনে বলুন সোরায় রুম কোথা অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে হিজরতের বহু আগে এরপর সোরায় নিসার আয়াত পড়ছি আমি ইহুদি সংক্রান্ত এই আয়াতটি কখন নাজিল হয়েছে চার হিজড়ির আগে পরে না সুনির্দিষ্ট বলা যায় না কোন হিজড়িতে এবার সুরে আল ইমরান এই আয়াতটি স্পষ্ট হারাম সুদকে হারাম করা হয়েছে এটা কখন নাজিল হয়েছে এইটা অবতীর্ণ হয়েছে গাজওয়ায় ওহুদ ওহুদের যুদ্ধের ওহুদের জেহাদের পূর্ব মুহূর্তে এই আয়াতটা নাজিল হয়েছে ওহুদের জিয়াদ কত সনে হয়েছে তিন হিজড়িতে তাই না বদরের পরেই কি ওহদ এই ওহুদের আগেই অবতীর্ণ হয়েছে কথা বোঝেন নাই কিভাবে বুঝলাম দলিল নেন এই আয়াতের সানে নজরুলের মধ্যে বলা হয়েছে ওহুদের যুদ্ধ যখন বাঁধবে বাঁধবে ভাব তখন মক্কা শরীফে ওই মোশেকিনের দল মদিনায় হামলা আক্রমণ করার জন্যে বিরাট বড় প্রস্তুতি গ্রহণ করছে অনেক অস্ত্র শস্ত্র অনেক সম্পদ তৈয়ারি নিচ্ছে যুদ্ধের তাদের কাছে টাকা ছিল না পকেটে যেই পরিমাণ তৈরি তারা নিতে চাচ্ছে তখন বিভিন্ন গোত্র থেকে তারা লোন নিছে ঋণ সুদের উপরে সুদের উপরে লোন লইয়া ওই টাকা দিয়া মুজাহিদিনে তারা ভারী অস্ত্র সজ্জিত হয়েছে উদ্দেশ্য কি রে মদিনায় যাবে মুসলমানদের উপরে হামলা করবে এই খবর মদিনা শরীফের মধ্যে আসছে গোয়েন্দা তো আছে মক্কার মোশেকরা কি করতেছে মুবাসিনে কেরাম বলেন তখন কিছু কিছু মুসলমানদের অন্তরে এইটা জাগ্রত হয়েছে আমরাও ভারী অস্ত্র গ্রহণ সংগ্রহ করব। নিজের কাছে টাকা না থাকলে টাকা লোন লোন আর ঋণ নিয়ে হইল করব। এখন লোন নিলে তো তখন আর সুদের মাসটা আসে নাই তাই তো সুদের উপরে যদি কেউ কার্জে হাসানা না দেয় জেহাদের জন্যে লোনের উপরে নিব এমন মানসিকতা চিন্তা ভাবনা চলছিল ঠিক আল্লাহ পাক রাবুল আলমিন এই সময়ের ভিতরে এই আয়াত অবতীর্ণ করলেন যদি মোমেন হও সুদের কারবার করা যাবে না সুদের কারবার হারাম সুদের উপরে টাকা লোন লইয়া এই টাকা দিয়া জেহাদ পবিত্র জেহাদের অস্ত্র কিনলেও এটাও হারাম কথা বোঝেন নাই এই এক কথা তাইলে এই আয়াতটা অবতীর্ণ হইল কখন ওহদ যুদ্ধের জেহাদের কিছুক্ষণ আগে কিছুদিন আগে যাতে মুসলমান মুজাহিদিনরা কুফারে মুর্শিকিনদের ওই তরিকা কি করতে না পারে লোন নিতে নেব এটা আরো একটা দলিল আছে সোনানে আবু দাউদ আবু দাউদ শরীফের মধ্যে আবু দাউদ শরীফ আবু হরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত একটা ঘটনা এক লোক সাহাবি আমরি ইবনে ওকাইস কি নাম বলেন আমরি ইবনে ওকাইস নামে মদিনা শরীফ ভিতরে একটা লোক ছিল আনসারি সেই লোকটা অনেক পয়সাওয়ালা মদিনার বহু গরিবদেরকে ইসলাম গ্রহণ করার পূর্বে সুদের উপরে টাকা দিয়ে রাখছে তার ব্যবসায় ছিল সুদের সুদভিত্তিক লোন দিয়া দিয়া বসে বসে সুদ খাওয়া ইসলামের নবী যখন গেছেন মদিনা মোনাওয়ারায় ধরে ধরে যখন মদিনার মানুষ ইসলামের পতাকা তলে আসতেছিল তখন তার ইসলামের হকানিয়ত বুঝে আসছে যে সত্যিই তো আসল ধর্ম তো এটা আমর ইবনে ওকাইস কিন্তু ইসলাম গ্রহণের ক্ষেত্রে একমাত্র বাধা হইল যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে যে মানুষের কাছে সুদ পাবো যে সুদের টাকা এটা আর একটাও আর নিতে পারবো না এটা বাধা ছিল মনে খুব চাচ্ছিল যে ইসলাম গ্রহণ করার জন্য একমাত্র বাধা সুদি কারবার ঠিক এই মুহূর্তের ভিতরে জেহাদের গন্ডি বাজছে জোহদের ময়দানের আমরিবনে ওকাইস যখন ওহদের জেহাদের ঘোষণা নবীর থেকে শুনছেন এক সেকেন্ড লেট করেন নাই এতদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কিসের টাকা কিসের পয়সা কিসের সুদ লাথি মারলাম সুদের টাকার উপরে যেই নবী ওহদের ময়দানে যাচ্ছেন জেহাদ করার জন্যে কাহেরদের সঙ্গে এই মুহূর্তে সুযোগ আমি ইসলাম ধর্ম গ্রহণ করি ফেলি জাজ্ঞা সুদের টাকা জাহান নামে আমার দরকার নাই আর ওনার সঙ্গে থাকে যে শহীদ হইতে পারি আমি জান্নাত পেয়ে যাব এই ঘটনা কোথায় আছে আবুদাউ শরীফে হাদির বয়ান করছেন কে হাজার আবু হরারা রাজি আল্লাহ তালু তাহলে আপনাদেরকে এই ওয়াকেয়ার দ্বারা কি বুঝে আসছে যে ইবনে ওকাইস উহুদের জেহাদে অংশগ্রহণ করেছিলেন তৎক্ষণিক ইসলাম গ্রহণ করিয়া আবার তিনি সেই উহুদের ময়দানে শহীদ হইয়া গেছেন এর আগ পর্যন্ত একটু আগে ইসলাম গ্রহণ করেন নাই শুধু বাধা হইল সুদ হারাম ছিল আমি যে সুদের কারবার করছি এই টাকা থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব। এতেও বোঝা যায় ওহদের জেহাদের একটু আগে কয়েক মাস আগে হইল কি এই আয়াতটা অবতীর্ণ হয়েছে তিনটি আয়াতের আলোচনা চলে গেছে সর্বশেষ আয়াত সর্বশেষ আয়াত এটা হলো সুরাতুল বাকারা সৌরাতুল বাকারার দুইশত পঁচাত্তর নম্বর আয়াত থেকে দুইশত আশি একাশি পর্যন্ত পাঁচাত্তর থেকে কত বলো না বলো না একাশি কয়টি আয়াত হইল ছয়টি আয়াত তবে শেষ আয়াতটা হল ওয়াত্তাকুয়ামন্তুর এইটা অবশ্যই ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহানের নজদিক এই আয়াতটাও সুদ সংক্রান্ত তবে অধিকাংশ মুফাসরা বলেন না শেষ আয়াত একাশি নম্বর আয়াতটা সুদের বিবরণ নয় তাহলে আশি নম্বর আয়াত পর্যন্ত কত দুইশত পঁচাত্তর থেকে আশি পর্যন্ত পাঁচটি আয়াত হল সবচেয়ে বিস্তারিত সুদের কারবারের বিস্তারিত বিবরণ উপদেশ বিধান আল্লাহ পাক সুরে বাকারার এই পাঁচটি আয়াতের মধ্যে অবতীর্ণ করছে সুরা বাকারার এই আয়াতগুলোর কখন নাজিল হয়েছে এই ব্যাপারে যদি মুবাসিন কেরামের মতামত হল এটা নিঃসন্দেহে ফথে মক্কার পরে অবতীর্ণ হয়েছে বলো মক্কা বিজয়ের পরে হয়েছে ওইদিকে হজ্জাতুল বিদা বিদায় হজের আগে হয়েছে হজ্জাতুল বিদার পূর্বে আর মক্কা বিজয়ের পরে বোঝো কথা কেমন করে হয়েছে ঘটনা শুনো বুখারি শরীফের ভিতরে আমাদের সামনে বিস্তারিত একটা মাসলা আসতেছে একটা হাদিস আসতেছে বুখারি শরীফে সে হাদিসটা হইল সুরায় বাকারার সুদের আয়াতগুলা নাজির হওয়ার মূল কারণ রসুল্লাহ সাল আলাই ওসাল্লাম মক্কা শরীফ বিজয়ের পরে তিনি তায়েব গিয়েছিলেন তায়েবকে মহাসারা অবরোধ করেছিল মুজাহিদিন কারাম তারা কেলা থেকে বের হয়ে আসে নাই যুদ্ধ তেমন হয় নাই আল্লাহর নবী ফিরত আসছেন মক্কা শরীফে তখন মক্কা শরীফ বিজয় হয়ে গেছে মক্কা শরীফ আসিয়া প্রায় পনেরো দিন এন্তেজার অপেক্ষা করছেন তায়েববাসীরা যদি আসে আমার কাছে ভুল স্বীকার করিয়া তাহলে আমি এখনও তাদেরকে মাফ করে দেব কারণ তায়েফের অবরোধ করিয়া সেখানে বেশ কিছু ওট বকরি ছাগল এবং নারী বাচ্চা এদেরকে মুসলমানরা নিয়ে আসছিল মক্কা শরীফ এরা মালে গনিমত স্বরূপ নবী আলাই ইসলাম পনেরো দিন পর্যন্ত এই মালে গনিমত এগুলা মুজাহিদের মধ্যে তাকসিম করেন নাই বন্টন করেন নাই অপেক্ষা করছেন তারা আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদেরকে দিয়ে অবশেষে তাদের একটা বড় দল আছে বনু সাকিব সাকিব গোষ্ঠী তাদের বৈশিষ্ট্য হইল তারা বড় পয়সাওয়ালা বি আর বিজনেসম্যান তারা টাকা অর্থ দিত সুদের উপরে বনু আমর ইবনুল মাদিরা বনু আমর ইবনুল মাদিরা আরেক গোত্র তারা একটু দরিদ্র বনু লক্ষ লক্ষ টাকা দিত সুদের উপর আর বনু আমর আল মগিরা এরা সুদের টাকা সুদ ভিত্তিক টাকা লোন গ্রহণ করত কিন্তু ব্যবসায়ীরা অনেক সময় বড় লোক হইয়াও কিন্তু লোন টোন নিতে হয় যেমন বর্তমান যুগের ব্যবসায়ীরা তো ব্যাংক থেকে লোন ছাড়া ব্যবসায়ী করতে পারে না আর বড় ব্যবসায়ীদের লোনের কারবার মাঝে মধ্যে পত্রিকা দেখি পড়ি কোটিপতি মনে হয় কিন্তু ব্যাংকের লোনগুলোর দিকে অবস্থা তাকাইলে মনে হয় তাদের উপর জাকাত খরচ হবে না হেরা জাকাত খাইতে পারবে এত লোন তাদের বনসকি বড় লোক হইতে পারে মাঝে মধ্যে ব্যবসায়ী ঠেকায় পড়লে বিভিন্ন গোত্র থেকে লোন নিত বাকি লোন দেওয়াটা তাদের বেশি কাজ ছিল বহরহাল বনু সাকিফ মক্কা শরীফে আসিয়া বলি ইয়া রাসুল আল্লাহ আমরা ভুল করছি মাফসাই আপনার কাছে আসছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তখন কিন্তু পনেরো দিন অতিক্রম হয়ে গেছে আল্লাহ নবী এখন তাদের সম্পদগুলো মালে গণগুলো বন্টন করে দিয়েছেন মুজাহিদিনদের মধ্যে যাক হাদিস অনেক বিস্তারিত বুখারির মধ্যে এটা আসবে আমরা পড়ব ইনশাল্লাহ এটা আসল মূল কথা হইল এরা বিভিন্ন শর্ত দিছে ইয়া রাসুল আল্লাহ ইসলাম গ্রহণ করব। প্রথম শর্ত হইল আমাদের সম্পদ যা আপনি বন্টন করে দিয়েছেন মজাদের মধ্যে সব ফিরাই দেন দুই নম্বর শর্ত হইল ইয়া রাসুল আল্লাহ আমরা বনু বনু অনেক সুদের টাকায় ব্যয় মানুষের কাছে আসলও পাই সুদও পাই এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে তো সুদ নেওয়া যাবে না আপনি যদি একটা শর্ত মঞ্জুর করেন যে আমরা যাদের কাছে লোন দিয়েছি সুদ পাব তাদের থেকে সুদ নেওয়া আমাদের জন্য বৈধ আর যারা আমাদের কাছে সুদের টাকা পাবে আমরা লোন নিয়েছিলাম তা দেওয়া যাবে না এইটা যদি আপনি মানি নেন তাহলে এখন ইসলাম গ্রহণ করব না হসবিল্লা বলো কারা কইছে এটা কোন আমরা যারা সুদের টাকা পাবো এইগুলার নেওয়ার জন্য বৈধতা দিতে হবে আমাদের কাছে যারা পাবে আমরা আমরা মুসলমান দেব না আল্লাহ রসুল হ্যাকমতে আমলই এখতিয়ার করছেন উদ্দেশ্য তাদেরকে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে কিছু টাকার লোভে পাচ্ছে না সুদের লোভে আল্লাহর হাবিব বললেন আচ্ছা ঠিক আছে তোমরা দরখাস্ত দিছো যে দরখাস্তটা কই দরখাস্ত নবীর সামনে পেশ করছে আল্লাহ নবী সাহাবিদের লেখাইছেন লে বনি সাকিবিন লে বনি সাকিবিন মা লাহুম লিল মুসলিমিন অর্থাৎ বনি সখিবের জন্য শরীয়তের বিধিবিধান ওইগুলা প্রযোজ্য যেগুলা অন্য সব মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য কথা বুঝে নেই লাহুম মালিল মুসলিম এখন যখন রসুলে দরখাস্ত বেটে লেখাই দিছে এরা তো খুশিয়ে ভালো করে পড়িয়া তার তত্ত্ব মাহিত্য বুঝে নাই না বুঝিয়া এই বইয়া খুশিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া দেশে চলে গেছে কাজ হয়েছে কি কাজ হয়েছে আল্লাহ নবী তো কি করছেন আমাদেরকে সুদী লেনদেন করার অনুমতি লিখে দিয়ে দিচ্ছেন আমরা যে কাছে সুদ পাবো সব এক পাই পাই উসুল করব। কারণ রসুলে রেখে দিচ্ছে আমরা মুসলমানও সুদও খাবো এবার যাইয়া বনু বলছে এই তোমরা টাকা দাও সুদ দাও হাওলাওয়ালা কুয়াতা তোমরা না মুসলমান হয়েছ আমরা তো মুসলমান ইসলামের মধ্যে সুদ আছে নাকি কয়ে যে না তোমরা মুসলমান আর আমরা মুসলমান হওয়ার মধ্যে ব্যবধান আছে তোমরা মুসলমান হইলে সুদ হারাম করিয়া আমরা মুসলমান হইলে সুদের অনুমতি লইয়া নাওজবিল্লা বলো বলে কেমন অনুমতি কয় লিখি দিছে রসুলে আমরা দরখাস্ত দিয়েছিলাম আমরা জায়গায় সুদ পাবো এটা নিতে নেওয়ার অনুমতি দেন লেখা দিছে দস্তগত হয়ে গেছে আর রসুলের এই বাক্যটা অনেকে বুঝতেছে না তাদের জন্য ইহা যাহা সব মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য ঝগড়া লাগছে বনমুগিরা বন সকিফ এবার ঝগড়া নিবারণ করার জন্য মক্কা শরীফ যাইতে হয়েছে কারণ ইসলামের গভর্নর মক্কা শরীফে আত্মাবিবনে ওসাইদ রাজি আল্লাহ তালুকে আল্লাহর হাবিব ফতে মক্কার পরে মক্কার গভর্নর বানিয়েছে তায়েব মক্কা বেশি দূরে না তায়েব থেকে মক্কা শরীফ গিয়া তারা মুসলমানের গভর্নর সাহাবির কাছে বিচার চাইছেন দেখেন আমরা মুসলমান তারাও মুসলমান সুদের কারবার ইসলামের পূর্বে জাহিলিত জয় করেছিলাম লোনও নিয়েছিলাম এখন তারা সুদের দাবি করছে আল্লাহ নবী নাকি তাদেরকে সুদ খাওয়ার অনুমতি দিয়ে দিছে তারা বলে যে হ্যাঁ আমরা অনুমতি নিছি দেখেন গভর্নর সাহেব এই যে লেখা এখন নবী আলাহ ইসলামের লেখা এটা তো স্পষ্ট কিছু নাই কোন প্রেক্ষাপটে তারা দরখাস্ত লিখেছিল কোন দরখাস্তের পরিপ্রেক্ষিতে রসুল এই জুমলা বাক্যটা লেখলেন এটা মাহিত্য কি এটার বিশ্লেষণের জন্য অত্যাবিন্যাস ও সাইদ নিজে এটার বিশ্লেষণ না দিয়া সোজা পাত্র বাহককে দিয়ে এটা পাঠাইছেন পবিত্র মদিরা মনোয়ারের মধ্যে রসুল আসলামের সামনে এদেরকে বাড়াইছেন যাও যিনি লিখছেন ওনার কাছে যাও মদিনা মরাবার যখন আসলো সাকিবার বনি আমার বনু সাকিবার বনি আমর তারা বলে হুজুর আপনারা লিখে দিয়েছেন অনুমতি দিয়েছেন সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না আল্লাহ নবী বলেন আমি তো এটা বলি নাই এই লেখা তো তা বুঝায় না ঠিক এই মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন আলাই ইসলাতাম আসছেন আসিয়া সুরা বাকারার এই আয়াতগুলো অবতীর্ণ করছেন সোভান আল্লাহ হামদি সুরা বাকার আয়াত অবতীর্ণ হয়েছে ইয়া إن كنتم مؤمنين فإن لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون সুরায় বাকারার দুইশত পঁচাত্তর নম্বর আয়াত থেকে আশি পর্যন্ত এর ভিতরে মাসকানের এই কয়েকটি আয়াত তৎক্ষণিক নাজল হয়েছে মুফাসিনে কেরামের ধারণা পুরা আয়াতগুলো ইস্যু সংক্রান্ত এই পারপাসে অবতীর্ণ হয়েছে তাহলে ঘটনাটা কখনকার কথা বলো কথা বলো বিজয় মক্কার পরে কিনা আবার বিদায় হজের আগে কিনা তায়েবাসী বনু সাকিব তারা গিয়েছিল নবীর দরবারে প্রত্যাবিবিনা উৎসাহিত পাঠাইছিলেন কখন ফতেমক্কার পরে এই হলো এই আয়াতগুলোর ভিতরে সুস্পষ্টভাবে আল্লাহ পাক সুদের ভয়াবহতা এবং সুদের ব্যাপারে ইহুদিদের প্রশ্ন কালু ইন্নামাল বাই ও মিসলু রিবা বাই হালাল সুদ হারাম ইসলাম বলে অথচ বাই তো সুদের মতো বাই যদি বেচা কিনে হালাল হয় সুদও তো হালাল হবে সুদের কারবার হারাম হইলে বাই হালাল কেমনে হয় কারণ আমার এই পকেটে মনে করো এক হাজারটা টাকা আছে এক হাজার টাকা দিয়ে আমি একটা বস্তু কিনলাম কিনিয়া এক হাজার টাকা তার দাম ছিল এটা আমি আরেক ভাইয়ের কাছে বিক্রি করছি বারোশো টাকা দাম দিয়া বিক্রি করার পরে টাকাটা আমার পকেটে আসছে তাইলে পকেট থেকে এক হাজারের টাকার নোট বের হয়েছিল এটা কেনার সময় আর এই গ্লাসটা বিক্রি করিয়া আমি যখন পাচ্ছি বারোশো টাকা তাইলে যেই পকেট থেকে এক হাজারের নোট গেল এই পকেটে বারোশো টাকা আসলো কিনা তাইলে এক হাজার টাকা দিয়ে আমার এক সপ্তাহের মধ্যে বারোশো টাকা পকেটে আসলো টাকায় টাকা আনলো মাঝখানে কি পণ্য বুঝছো তো এটার নাম তিজারা বাই অন ইহুদিদের প্রশ্ন হইল এখানে একই রকম তো সুদের কারবার তো একই রকম কিভাবে আমার এই পকেটে বাম পকেটে এক টাকা ছিল আমি একটা গরিব বা কোনো একটা লোক আসছে আমার কাছে লোনের জন্যে আমি তাকে এক হাজার টাকার নোটটা দিয়ে দিলাম আর বললাম ভাই এক মাস পরে তুমি আমাকে বারোশো টাকা দিয়ে দিও বেশি দুশো টাকা বেশি দিও তো পকেট থেকে এক হাজার টাকা গেল আবার এক মাস পরে পকেটে বারোশো টাকা আসলো আগের তরিকায় তো এই পকেট থেকে এক হাজার টাকা বের হয়েছিল বারোশো টাকা আসলো এখানেও টাকায় টাকা আনছে এখানেও টাকায় টাকা আনছে এইটা হবে সুদ হারাম এইটা হবে বাই হালাল পার্থক্য তো বুঝলাম না বুঝো নাই কথা প্রশ্ন বুঝো নাই আল্লাহ পাক রাব্বুল আলমিন বলে আহাল্লাহুল বাইয়া ওয়াহারামার রিবা ও ইহুদির গুস্তিরা ভালো করে শুনে রাখো বেশি প্রশ্ন করিও না ইসলামের বিধান আহকামুল হাকিমিন স্পষ্ট ঘোষণা করতেছেন রসুল কোরআনের মাধ্যমে কি বলেন আহল্লাহুল বাই আ ওয়াহারামার রিবা প্রথম বস্তুটা ছিল ব্যবসা পরেরটা ছিল সুদের কারবার আল্লাহ পাক সুদকে হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে এখন দেখতে একরকম লাগে তোমরা যুক্তি দিয়া বিজ্ঞান দিয়া বুঝতে চাও আল্লাহ আহাকমল হাকিমিন তিনি এত যুক্তি দিয়া তোমাকে বুঝাইবার মুখাবে না উনি হাকেম বিচারক যার আয় দেন দিতে পারেন কখনো যুক্তি দিবেন কখনো দিবেন না আল্লাহর ডোটোক ফয়সলা হইল যুক্তির দরকার নাই ব্যবসা হালাল আর সুদ হইল হারাম সমস্ত বিবরণ কোথায় আসছে কে আমাদের দিবসে সুদের কারবারিরা কেমন করে হাঁসের মাঠে উঠবে বড় প্যাট নিয়া সব কথা এখানে বলা হয়েছে ফাউলাইকা সাবুন হুম ফিয়া খালিদুন জাহান নামের দমক দেওয়া হয়েছে অনেক কিছু আমি এই আয়াতগুলার অর্থ করা এখানে দরকার নাই আমার মূল আলোচ্য বিষয় সামনে চারটি আয়াত শরীফের ভিতরে না চারটি সুরার ভিতরে চার জায়গায় আমরা সুদ সংক্রান্ত আলোচনা পাইলাম আজকের এই বিষয়টাকে কোরআনের আলোকে সুদ হারাম এইটা টাইটেল দিলে সুন্দর হবে যে কোরআন কোন কোন আয়াতে সুদের ব্যাপারে কি বলেছে আমরা প্রথম আয়াত দিলাম সুরায় রুমের সেটা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছিল দ্বিতীয় আয়াত পেশ করলাম সুরায় নিসার এটা সন চাহিদিতে অবতীর্ণ হয়েছিল আর সুরায় আলে ইমরানের আয়াত পেশ করলাম যেটা সুস্পষ্ট সুদের কারবারকে হারাম বলেছে এটা অবতীর্ণ হয়েছে কখন দ্বিতীয় হিজড়িতে ওহদের তৃতীয় হিজির মধ্যে ওহদের যুদ্ধের পূর্ব মুহূর্তে আর সবচেয়ে বিস্তারিত সুদের কারবারকে হারাম করা হয়েছে সুরায় বাকারা দুইশত পঁচাত্তর নম্বর আয়াত থেকে আশি নম্বর আয়াত পর্যন্ত এইখানে সুদের তাম বিস্তারিত বিবরণ করা হয়েছে আর এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে বিজয় মক্কার পরে এতটুকু কথা আসছে কিনা বলেন এতটুকু কথা শুনছেন আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ তাইলে আমরা এই আয়াতগুলাকে সার সার সংক্ষেপ বললে কি বলবেন ইসলামে কোরআনে সর্বপ্রথম স্পষ্টভাবে সুদকে কোন আয়াতে কোন সুরায় কখন হারাম করেছেন এই প্রশ্নের উত্তর হইল আল্লাহ পাক সুস্পষ্টভাবে সুরায় আল ইমরানে আয়াত নম্বর কত একশো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সন কত চতুর্থ না তৃতীয় হিজড়ি আলে ইমরান ওহদের আগে ওহদের আগে না ওহদের পূর্বে এই এটা হারাম করেছেন আর এই হারাম হওয়ার পরে চতুর্থ হিজড়িতে সুরায় নিশার মধ্যে ওইটার ইঙ্গিত আছে অর্থাৎ ইঙ্গিত কেন ইহুদিদেরকে বলা হয়েছে ইহুদিরা কি কি বলা হয়েছে ওয়াগাত নহু আনো তোমরা সুদ কেন খাও তোমার জন্য নিষেধ করা হয়েছে তাহলে বোঝা গেল সুরায় নিশার মধ্যে সুরায় নিশা যেটা চতুর্থ সনে নাজির হয়েছে বলছিলাম এই সুরায় নিশার ভিতরে ইহুদিদেরকে যে দমক দিল কোরআন এবং তাদের তাদেরকে জঘন্য অপরাধী বানাইলেও এর আগে সন দুই হিজড়িতে কিন্তু মুসলমানের জন্য কি সুদ হারাম হয়ে গেছে কথা বোঝা নাই এরপরে বিজয় মক্কার পরে ওই বিশেষ প্রেক্ষাপট সানে নজুল বনু সকিবার বনু আমরের কারণে কি মুগিরার কারণে সেখানে সুরে বাকারার বিস্তারিত আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এরপরে বিদায়ী হজ বাসনে কোথায় ভাই বিদায় হজ বাসনে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইস্তফার্দ বলছেন আলা ইন্নার ইবাল জাহিল ইয়াতে মৌজু বর্বর যুগে জাহিল ইসলামের পূর্বে যত প্রকারের সুদী কারবার ছিল সব মৌকুপ আর মুলতবি করা হলো নিষিদ্ধ করা হইল আউ্বালু রিবান আজাউহুর মিন রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুতালিফ সর্বপ্রথম সৌদের কারবার বিশাল সুদের কারবার যেই সুদের কারবারকে আমি রসুল মকুব করে দিলাম কেউ সুদ দিতে হবে না সেই সুদ হইল কার সুদ ইবনে আব্বাসের সুদ ইবনে আব্বাসের সুদের শুধু সুদের টাকার পরিমাণ ছিল দশ লক্ষ দেড়াম দশ লক্ষ দেড়াম কি পাইতু জোরে বলে না সুদের টাকা পাইতো তা আসল কত আসল হিসাবে বের হয়ে যাবে চিন্তা করলে শুধু সুদের টাকা ছিল কত দশ লক্ষ এই বিশাল অঙ্কের সুদের উপরে টাকা ঋণ দিয়ে রাখছেন রসুল বলেন আমি এটাকে মৌকুব করলাম ইসলামে আর কোনো সুদ নাই উল্লেখ্য বিদায় হজ বাসনে রসুল সুদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেওয়ার কারণে কিছু লোক মনে করেন যে সুদ হারাম হয়েছে বিদায় হজ বাসনে কথা এটা সঠিক না কিন্তু ইয়াদ রাখবা আমি একটু আগে সবিস্তারে আলোচনা করেছি কিরে বিদায় হজ বাসনে সুদ হারাম হয়েছে না বহুত আগে হয়েছে দ্বিতীয় হিজড়িতে হারাম হয়েছে কিনা বরং একদল ওলামা একরাম তো বলছেন যে ইসলামের শুরু লগ্ন থেকে কখনো সুদের কারবার যায় ছিল না মক্কাতেও ছিল না মদিনাও ছিল না কারণ যারা সুরাই রুমের আয়াত থেকে রিবা শব্দ থেকে সুদ অর্থ করছেন তারা বলেন এটা সুরাই রুম মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে আর ইলাম মিম গলিবাত রুম মক্কা শরীফে তাইলে ওই জমানার থেকেই সুদের বিরুদ্ধে কোরআন বলতেছে স্পষ্ট হারাম না বললে বিভিন্ন ইঙ্গিতে বলতেছে তাহলে ইসলামে কোনো সময় সুদের কারবার হালাল ছিল না কিন্তু নবী ইসলাম বিদায় হজ বাসানে কেন সুদের বিরুদ্ধে ঘোষণা দিলেন স্পষ্টভাবে বিস্তফসিল তার কারণ তোমরা জানো যে বিদায় হজ বাসরে নবীর আসলাম উম্মতের সঙ্গে জীবনের শেষবারের মতো কথা বলতেছিলেন বিদায় হজ বাসন পর্যন্ত এর আগে বিভিন্ন সময়ে যত হারাম নিষেধাজ্ঞা আসছে শরীয়তের পক্ষ থেকে জানা হারাম মিথ্যা হারাম শরাব গাজা হারাম কেমার জুয়া হারাম অনেক কিছু আসছে না সব ব্যাপারে কিন্তু রসুল বিদায় হজ বাসনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে ঘোষণা দিয়েছেন অথচ জেনা হারাম ক্যামার জুয়া হারাম এগুলো বহু আগেই অবতীর্ণ হয়েছিল রসুলের উদ্দেশ্য হইল বিদায় বাসনের মাধ্যমে বিশ্ব মুসলমানদের কাছে একসঙ্গে এই পবিত্র ঘোষণা পৌঁছে যাবে তাই হারাম বহুত আগে হয়েছে এটাকে মহাবেশি অতি গুরুত্ব দেওয়ার জন্যে বিদায় হজ বাসনে উম্মতের কল্যাণের কথা কোন কোন জিনিস হারাম কোন কোন জিনিস ওয়াজিব ফরজ এগুলাকে রসুল বিধানগুলোকে খোদবা বয়ানে সাত করছেন এর মতো এর অর্থ এই নয় যে তখনই এগুলো হারাম হয়েছে তখনই এগুলা ওয়াজিব হয়েছে না ওয়াজিব হয়েছে বহু আগে হারাম হয়েছে বহু আগে কিন্তু শেষ বাসনে খোদবার ভিতরে নসিয় স্বরূপ উম্মতের কাছে আল্লাহ নবী এই বাসন রেখে গেছে কথা বলছেন বোঝা নাই বলো একটা প্রশ্নের এক মিনিটে হালকা উত্তর লাও বিস্তারিত বলবো না এক হাদিসের মধ্যে আছে ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালানু বলছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম সুদ সম্পর্কে অকাট্য কোনো ফয়সলা দেওয়ার আগেই তিনি দুনিয়ার থেকে চলে গেছেন ওমর এটা নিয়ে চিন্তা পেরেশান টেনশনে আছেন একটা হাদিস আছে বোঝা নাই উল্লেখ্য উমর ইবনে খাত্তাব যে এবার বলছেন যে রসুল তারপরে অকাট্য বিস্তারিত কিছু না দিয়ে রসুল দুনিয়ার থেকে চলে গেছেন এইটা কোরআনের হারামকৃত সুদ নয় এটা নবীজি কোরআনের হারামকৃত সুদের প্রতিবন্ধকতার জন্যে রাস্তা ক্লোজ করার জন্যে আরেক প্রকারের সুদকে হারাম করেছিলেন যাকে রিবাল ফজল বলা হয় রেবার সুন্না বলা হয় রেবার হাদিস বলা হয় এখন আমরা যে রিবার আলোচনা করতেছি এগুলা রিবাল ফজল না এগুলা কি রিবাল কোরআন রিবাল নাসিয়া কথা বোঝেন নাই তাহলে সুদ কয় প্রকার এক প্রকারের সুদ হল রিবার নাসিয়া এটা রেবাল কোরআন এটা হলো আসল সুদ আর এক প্রকারের সুদ কিরে রিবাল ফজল যেমন আজ জাহাবিল জাহাব স্বর্ণে স্বর্ণের সঙ্গে বিনিময় হইলে রূপা রূপার সাথে বিনিময় হইলে খেজুর খেজুর দিয়া বিনিময় হইলে আটা আটা দিয়ে বিনিময় হইলে লবণ লবণ দিয়ে আমি বিনিময় হইলে তাইলে সমান সমান হইতে হবে একদিকে বেশি একদিকে কম তা করা যাবে না করলে এটা সুদ হবে এটা কিন্তু রিবাল ফজল ছয়টা বস্তুর ভিতরে এটার বিস্তারিত বায়ান আমরা সামনে করব আজ কোরআন শরীফের চারটি জায়গার থেকে বেশ কয়েকটি আয়াত প্রায় আটটি আয়াত আপনার কাছে পেশ করলাম এই আয়াতগুলো যে রিবা সংক্রান্ত আলোচনা করতেছে এটা রিবাল ফজল নয় বিনিময়ের ক্ষেত্রে বেশ কম করা নয় বরং লোন টাকা দাইনের বিনিময় অতিরিক্ত দাবি করি নেওয়া যেটাকে কি সুদ বলে রিবান নাসিয়া বলে এইটাকেই হারাম করেছে কোরআন কথা বোঝার নাই কি বলছি এখন আমাদের এই একটা বিষয় শেষ হইল আমরা একটা পয়েন্টে এতক্ষণ কথা বলছি বলুন তো পয়েন্টটা কি কোরআন করিমের আলোকে রিবার আলোচনা কোথায় কোথায় আছে কোন কোন সনে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম রিবাকে হারাম করেছে কোরআন কোন আয়াত দিয়ে কোন সনে এবং রিবা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা সুরায় বাকারাতে পাবো পাঁচাত্তর দুইশো পাঁচাত্তর